কর্ম ও জান্নাত উভয় আসে আল্লাহর অনুগ্রহ থেকে অতএব আল্লাহর অনুগ্রহ ও দয়ার দ্বারা বিশ্বাসী বান্দাদের জান্নাত এবং কর্ম নির্ধারিত হয় এই কারণে জান্নাতের অধিবাসীরা সেখানে প্রবেশ করেই বলবে ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة ونودوا أن تلكم الجنة أورثتموها أورثتموها بما كنتم تعملون তারা বলবে প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা কখনো পথ পেতাম না আমাদের প্রতিপালকের রসুলগণ তো সত্যবাণী এনেছিলেন যখন তারা স্বীকার করবে যে তাদের জন্য জান্নাত নির্ধারিত হয়েছে আল্লাহর অনুগ্রহের দ্বারা এবং তার অনুগ্রহ দ্বারা তাদের মধ্যে ঐক্য নির্ধারণ করা হয়েছিল মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়ে একটি বিহিত করার জন্য এর অর্থ হলো তার হৃদায়াত এবং তার প্রশংসা করার পর তাদেরকে এই বলে পুরস্কৃত করা হবে যে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে তোমরা যা করতে তারই জন্যে তোমাদের এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে তাদের কৃতকর্মগুলো তাদের গুণ হিসাবে গণ্য করা হবে এবং সেগুলো যথার্থ মূল্যায়ন করা হবে সার্বিকভাবে বিবেচনার পর কোনো কোনো সালাফ বলেন যখন কোনো বান্দা গুণা করে এবং বলে হে আল্লাহ এটা তোমারই হুকুম তখন আল্লাহ বলবেন তুমি সে যে গুনাহ করলে এবং আমাকে অমান্য করলে এখন বান্দা যদি বলে হে আল্লাহ আমি ভুল করেছি গুণা করেছি এবং মন্দ কাজ করেছি তখন আল্লাহ এই বলে সাড়া দেবেন আমি তোমার উপর এটা হুকুম করেছি আমি তোমাকে ক্ষমা করবো